বের হয়ে বদর পানে চলে গেলেন শয়তান মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য দুর্বল করার জন্য ধোকা দিতে আরম্ভ করলো তোমরা মুসলিম জাতি তোমরা দাবি করো আল্লাহর অলি তোমাদের মধ্যে আল্লাহর রাসুল আছেন অথচ তোমরা জীর্ণ শীর্ণ অবস্থায় আছো তোমাদের ঘোড়া নেই অস্ত্র নেই অথচ দেখো ওই আবু জাহেলদের গ্রুপ তাদের কি সুন্দর অস্ত্র তাদের সব কিছুই আছে আল্লাহ সুবহানাহু মুসলিম জাতিকে সান্ত্বনা দেওয়ার জন্য বৃষ্টির দান করলেন এবং সেই বৃষ্টির পানি মুসলিম জাতি পান করল মুসলিমরা পবিত্র হল এবং শয়তানের এই সমস্ত ধোকা এবং নাপাক অসওয়াসা থেকে পবিত্র করলেন কোরআনের সুরা আনফাল আট নম্বর সুরার এগারো নম্বর আয়াত আল্লাহ সুবহান সে বিষয়টি আলোচনা করেছেন যখন তোমাদেরকে যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা এবং শান্তি স্বরূপ তন্দ্রা আচ্ছন্ন করে দেওয়া হয়েছিল ওয়ুনাজ্জিল আলাইকুমিনাস সামায়ে এবং তিনি আসমান থেকে পানি বর্ষণ করলেন বিহি এই পানির মাধ্যমে তোমাদেরকে পবিত্র করার জন্য এবং শয়তানের অপবিত্রতা থেকে তোমাদেরকে পবিত্র করার জন্য ওয়ালিয়ারবে তাআলা কুলুবিকুম এবং তোমাদের অন্তরকে দৃঢ় এবং মজবুত করার জন্য বিহিল আকদাম এবং তোমাদের পদযুগলকে দৃঢ় রাখার জন্য বুঝা গেল শয়তান যেরকম ভাবে বদর যুদ্ধে মুসলিম জাতিকে দুর্বলতা এবং অসহায়ত্বের অজুহাত দেখিয়ে ভীতি প্রদর্শন করেছিল বর্তমান যুগের শয়তানগুলো মুসলিম জাতির মধ্যে ধোকা দিয়ে থাকে তোমরা মুসলিম জাতি আল্লাহর একনিষ্ঠ বান্দা তোমাদেরকে কেন সব জায়গায় নির্যাতন করা হচ্ছে তোমাদের আল্লাহ কেন সাহায্য করছেন না তোমরা ফিলিস্তিনে মার খাচ্ছ ইরাকে মার খাচ্ছ আফগানিস্তানে মার খাচ্ছ আরাকানে মার খাচ্ছ বসনিয়া চেসনিয়া তোমাদের পূর্বেই পুরাতন হয়ে গেছে এরকম ভাবে তোমাদেরকে উলঙ্গ করে নির্যাতন করা হচ্ছে পানিতে চুবিয়ে মারা হচ্ছে তোমাদের নবীকে ব্যঙ্গচিত্র আঁকা হচ্ছে তারপরেও কেন তোমাদের আল্লাহ তোমাদের সাহায্য করছেন না এরকম ভাবে এই ধোকায় পড়ে একদল মুসলিম নামধারী মুসলিম যারা ধোকায় পড়ে তাদের ইমান হারিয়ে নাস্তিক মোট তাদের রূপান্তরিত হচ্ছে আল্লাহ সুবাহ এ জাতীয় মুসলিম জাতিকে শয়তানের ধোকা থেকে মুক্ত করার জন্যই আয়াত নাজিল করে দিয়েছেন যেভাবে বদর যুদ্ধের মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু সাহায্য করেছেন শয়তানের অপবিত্র ধোকা থেকে মুক্ত করেছেন পবিত্র করেছেন ঠিক তেমনি ভাবে বদরের সাহাবায়ে কেরামদের মতো ইমান নিয়ে তাদের মতো সাহস নিয়ে যারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ সুবাহান কেয়ামত পর্যন্ত তাদের সকলকে সাহায্য করবেন বোঝা গেল শয়তানের হামলা এখনো আছে একই ধরনের এমনি ভাবে বদর যুদ্ধে শয়তান আবু জাহেলদেরকেও পরামর্শ দিয়েছে আপনারা জানেন বদরের যুদ্ধের প্রেক্ষাপট ছিল আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম জানতে পারলেন মক্কার একদল উচ্চ পর্যায়ের ব্যবসায়ী মদিনার পথের থেকে কাছাকাছি সিরিয়া চলে গেছে ব্যবসার লাভ যা হবে তা দিয়ে তারা অস্ত্র ক্রয় করবে এবং মদিনায় হামলা করবে এই পরিকল্পনা জানতে পেরে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম মক্কার এই ব্যবসায়ী কাফেলাকে হামলা করার জন্য মদিনার থেকে মাত্র তিনশো তেরো জন সাহাবিদেরকে নিয়ে রওনা করলেন কিন্তু মদিনার মোনাফিক এবং কাফের মোরতাদদের যারা দালাল ছিল আবু সুফিয়ানের সেই ব্যবসায়ী কাফেলার কাছে খবর পৌঁছে দিল আবু সুফিয়ান মক্কায় তার লোকদের কাছে সাহায্য চেয়ে আবেদন করলো মক্কার থেকে আবু জাহেল এক হাজার সশস্ত্র সৈন্য নিয়ে মুসলিম জাতির মোকাবেলা করার জন্য রওনা করল অপরদিকে আবু সুফিয়ান যিনি ব্যবসায়ী কাফেলার লিডার ছিলেন এবং তখন ইসলাম গ্রহণ করেন নাই মক্কার কাফেরদের নেতা তিনি একদিকে সাহায্য চাইলেন অপরদিকে দিকে নিজে আত্মরক্ষার জন্য মদিনার অন্য রাস্তা দিয়ে মক্কায় পৌঁছে গেলেন আবু জাহালদেরকে পত্র লেখলেন তোমরা ফিরে আসো আমরা নিরাপদে মক্কায় ফিরেছি আবু জাহাল তখন পরামর্শে বসল কি করা যায় আমরা যুদ্ধ করব না ফিরে যাব আবু জাহেলের সঙ্গীদের মধ্যে বেশিরভাগ লোক ছিল যারা চেয়েছিল যুদ্ধ না করে ফিরে যায় আবু জাহেল তাদেরকে কাপুরুষ হীনমন্য বলে ধিক্কার জানালো এই মুহূর্তে শয়তান এসে তাদের সামনে হাজির হয়ে গেল একজন বড় বুজুর্গ বড় পরামর্শদাতার রূপ ধরে শয়তান হাজির হয়ে যে পরামর্শ দিয়েছিল কোরআন সুরান ফালের আটচল্লিশ নম্বর আয়াতে সে কথা বিস্তারিত আলোচনা হয়েছে আল্লাহ সুবহানাহু বলছেন শয়তান তাদের সামনে তাদের আমলগুলোকে সুসজ্জিত করে উপস্থাপন করলো তাদেরকে বুঝালো এটা একটা মোক্ষম সুযোগ তোমরা এক হাজার লোক সশস্ত্র মুসলিমরা মাত্র তিনশো তেরো জন নিরস্ত্র তোমরা সবচেয়ে শক্তিশালী মদিনার লোকদের পক্ষে তাদের সাহায্য করা সম্ভব নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার অত্যন্ত নিকটের লোকজন সব সহ এখানে এসেছেন এরা মুসলিম জাতির ক্রিম যদি এদেরকে হত্যা করা যায় তাহলে আর তোমাদের কোনো ভয় নেই তারা তোমাদের বাপ দাদার ধর্মকে চ্যালেঞ্জ করেছে তোমাদের দেবদেবী পূজাকে চ্যালেঞ্জ করেছে তোমাদের যত জাহিলি যুগের কাজ কারবারকে চ্যালেঞ্জ করেছে এত বড় সাহস আজকে ধুলিস্বাদ করে দেওয়ার সময় এসেছে এবং আমি তোমাদের বলছি আজকে তোমাদের তারা পরাজিত করতে পারবে না কোরআন বলছে তোমাদেরকে আজকে কোন মানুষ কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না কে বলছে এরপরে শয়তান আরো বলছে আমি তোমাদের সঙ্গে আছি এখনো দেখবেন যারা বিভিন্ন পীরের দরবারে দৌড়ায় পীরেরা বলে যা তোমার কোনো ভয় নেই আমি তোর সঙ্গে আছি এরপরে যখন বিপদে পড়ে তখন কয় না তোর উচিত শিক্ষা হয়েছে বাংলাদেশে এরকম দেখা যায় নাই এরশাদ সাহেবের ঘটনা আক্রোশের সঙ্গে এটা হয়েছে পত্রিকা দেখেছেন আপনারা এরশাদ যখন ক্ষমতায় ছিলেন লক্ষ লক্ষ মুড়িদের সামনে পীর বলতো এটা আমার পুত্র তুল্য আর যখন জেলে গেল তখন বলল ওর উচিত শিক্ষা হয়েছে শয়তান বলছে আমি তোমাদের সঙ্গে আছি এই রকম পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আবু জাহালদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিল ফালাম্মা তারাতিল ফিয়াতান যুদ্ধের ময়দানে যখন দুই দল মুখোমুখি হলো একদিকে আল্লাহর নবী মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম তিনশো তেরো জন নিরস্ত্র মুজাহিদদেরকে নিয়ে অপরদিকে আবু জাহেল এক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে এভাবে যখন যুদ্ধের ময়দানে মুখোমুখি হল নাকাসা আলা আকিবাইহি শয়তান তখন উল্টা পায়ে পালাতে শুরু করলো নাকাসা আলা আকিবাইহি পায়ের গোড়ালির দিকে মানে পিছন দিকে হাঁটতে শুরু করলো পালাতে শুরু করলো কারণ যে ঘুরে পালায় তাহলে ধরা পড়ে যাবে বুঝে গেল আজকেও যারা পীরের দরবার থেকে বের হওয়ার সময় উল্টা পায়ে হাঁটে মাজারে গিয়ে বের হওয়ার সময় উল্টা পায়ে হাঁটে এদের প্রথম লিডারের নাম হচ্ছে শয়তান এরা অতি তাজিম করে মাজারে যায় মাজার জিয়ারত করা যায় আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম মদিনায় যখন গেলেন দেখলেন কবর নিয়ে এরকম বাড়াবাড়ি হচ্ছে পূজা চলছে এই জন্য মদিনার প্রথম পর্বে আল্লাহর রসুল সাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন মুসলিম শরীফের হাদিস খুলে দেখুন পরিষ্কার বলা আছে আলা ইন্নি নাহাইতুক আন জিয়ারাতিল কুবুর শুনে রেখো আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম আলা ফাজুরুহা হ্যাঁ এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো কারণ তোমরা এখন বুঝতে পেরেছো কবরওয়ালার কোনো ক্ষমতা নাই কবরওয়ালার কাছে প্রার্থনা করা যাবে না কদরের চাদর দেওয়া যাবে না কবরে মুরগি মানত করা যাবে না ছাগল মানত করা যাবে না কবরের পাশে কুমির কচ্ছপ থাকতে পারবে না এরকম তোমাদের যখন পরিষ্কার হয়ে গেছে এখন কবর জিয়ারত করতে পারো আলা মাউত কেননা কবর জিয়ারত করার দ্বারা মৃত্যুর কথা স্মরণ আসে পরিষ্কার হয়ে গেল কবর জিয়ারত করা মানে কবরওয়ালার কাছে প্রার্থনা নয় কবর জিয়ারত করার পারমিশন দেওয়া হয়েছে কবর দেখলে মরণের কথা মনে পড়বে সেই শিক্ষা গ্রহণ করার জন্য পরিষ্কার হাদিস সুতরাং বোঝা গেল কবর জেয়ারত করতে গিয়ে উল্টা পায়ে ঘুরে আসা এরকম ভাবে পীরের দরবারে গিয়ে উল্টা পায়ে হাঁটা আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর নবীর দরবার থেকে বের হওয়ার সময় উল্টা পায়ে হাঁটেছেন বলে কোনো প্রমাণ নেই আল্লাহর নবীর সাহাবিরা মক্কার কবরস্থান যেখানে খাদিজার কবর আছে মদিনার কবরস্থান যেখানে দশ হাজার সাহাবায়ক রামদের কবর আছে ওসমানের কবর আছে আয়েশার কবর আছে আলীর কবর আছে এরকম ভাবে আল্লাহর নবীর মেয়েদের কবর আছে এরকম ভাবে ওহুদের পাশে যে কবরস্থান রয়েছে সেখানে হামজার কবর আছে যাকে আল্লাহর নবী সমস্ত শহীদদের সর্দার বলে আখ্যায়িত করেছেন এই সমস্ত কবর জিয়ারত করে কোন সাহাবি কোন মুসলিম উল্টা পায়ে হেঁটেছেন তার কোনো প্রমাণ নেই অথচ মাজারে গেলে পরে পীরের দরবারে গেলে পরে দেখে উল্টা পায়ে হাঁটতে হয় এই উল্টা পায়ে হাঁটার প্রথম আবিষ্কারকের নাম কি কি জন্য পালিয়েছিল এরকম যাদের ধরা না পড়ে না কাসা আলা আকিবাইহি শয়তান উল্টা পায়ে পালাতে শুরু করলো কিন্তু আবু জাহেলদের নজর এড়াতে পারে নাই আবু জাহেলরা ধরে ফেলল জিজ্ঞেস করলো ব্যাপার কি পালাচ্ছ কেন তুমি না আমাদেরকে বলেছিলে আমাদের সঙ্গে থাকবে এখন কেন পালাচ্ছ তুমি বলেছিলে ইন্নি জারুল্লাকুম আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের কোনো শক্তি পরাজিত করতে পারবে না কেন পালাচ্ছ ইবলিস এবারে আসল কথা বলছে অকাল ইন্নি আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম বাড়া করলাম বোঝা গেল কেউ যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে প্রথম কাজ হচ্ছে একজন মমিনের জন্য তার থেকে সম্পর্ক ছিন্ন করা এ কাজটা শয়তানও বুঝেছে শয়তান বুঝতে পেরেছে আমাকে যদিও কেয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে কেয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে কিন্তু এই আবু জাহেলদের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে আমাকেও ধ্বংস করা হতে পারে এই জন্য বাঁচার জন্য আল্লাহর গজব থেকে বাঁচার জন্য শয়তান প্রথম কাজ করলো ইন্নি বাড়ি ও মিনকুম আমি তোমাদের থেকে বাড়া করলাম সম্পর্ক ছিন্ন করলাম বোঝা গেল এই বাড়া আর পরিষ্কার বিষয়টা আজকে মমিনদের মধ্যে নেই মমিন্দ্রা আল্লাহর জন্য সম্পর্ক রাখবে আল্লাহর জন্য বারবারা করবে বিচ্ছিন্ন করবে সম্পর্ক ছিন্ন করবে আল ওয়ালা ওয়াল বারা এটা ইমানের একটা মূল বিষয় অথচ আপনি যদি এখন মুসলিম জাতিকে জিজ্ঞেস করেন বারা কি জিনিস তো বরিশালের লোক হলে বলবে আমের বারা আমের বিচি আর অন্য এলাকার লোক হলে কি বলবে জানি না বারা কি বলে এক এক একটা বলতে পারে অথচ আল ওয়ালা এই বারা নামে একটা সুরাও কোরআনে আছে আল ওয়ালা ওয়াল বারা ছাড়া ইমান পূর্ণ হতে পারে না বলছেন আল ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল লা কোন ব্যক্তির ইমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর দুশ্মনদের থেকে সম্পর্ক ছিন্ন না করবে মমিনদের সঙ্গে বন্ধুত্ব না করবে আল ওয়ালা আল বারা না করবে যতক্ষণ পর্যন্ত কোন মুসলিমের সম্পর্ক মুনাফিকার কাফেরদের সঙ্গে থাকে ততক্ষণ পর্যন্ত সে ওই দলের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে কোরআন পরিষ্কার করে দিয়েছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন হে ইমানদার গণ খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অমুসলিমদেরকে বানিও না কি বানাবে না আউলিয়া বন্ধু বানাবে না অলি বানাবে না মুরব্বী বানাবে না অভিভাবক বানাবে না পরামর্শক নিয়োগ করবে না আউলিয়া আমিন্দুনিল মমিনিন মমিনদেরকে বাদ দিয়ে তাদের সঙ্গে কোন বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে পারবে না মিনহুম জেনে রাখো তোমাদের যে ব্যক্তি তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তাদেরকে মুরব্বী বানাবে তাদেরকে পরামর্শক নিয়োগ করবে তাদের সঙ্গে সম্পর্ক সুন্দর রাখবে আল্লাহ বলছেন ফাই মিনহুম সে ব্যক্তি ওদেরই একজন এটা শয়তানেও বুঝত এই বিষয়ে শয়তানেরও ক্লিয়ার ছিল শয়তান বুঝতে পেরেছে এইবার যদি আমি আবু জাহেলদের থেকে বাড়া না করি তাহলে আমার আর রক্ষা নেই এই জন্য প্রথম সে বলল ইন্নি বাড়ি উম্মিনকুম আমি তোমাদের থেকে বাড়া করলাম সম্পর্ক ছিন্ন করলাম কেন ছিন্ন করলা তুমি তো বলেছিলে আমাদের সঙ্গে থাকবে ইন্নি দারুল্লাকুম আমি তোমাদের সঙ্গী রয়েছি ইবলিস উত্তর দিচ্ছে ইন্নি আরামালা তারাও না আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না কি দেখতে পাচ্ছিল শয়তান ফেরেস্তাদেরকে দেখতে পেয়েছিল শয়তান ফেরেস্তাদেরকে চিনে ফেরেস্তারা আসমান থেকে লাঠি নিয়ে অবতীর্ণ হচ্ছেন বোঝা গেল যদি মমিনরা সত্যিকার অর্থে সেই ফেদায়ে বদর বদরের সাহাবায়ে রামদের মতো ইমান তাদের মতো ভরসা যদি থাকে তাহলে যা কিছু থাকে তা নিয়েও যদি এই পরা শক্তির বিরুদ্ধে লড়ে যায় সাহায্য করা মালিককে আল্লাহ সাহায্য করতে পারেন বদরের যুদ্ধে ফেরেস্তা অবতীর্ণ হল ইবলিস ভয় পেয়ে গেল বলল ইন্নি আরো আমালা তারও না আমি এমন জিনিস দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না এরপরে সে বলল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি কে বলছে ইবলিস বলছে আমি আল্লাহকে ভয় করি আল্লাহু সাদিদুল একব আল্লাহ চরম শাস্তিদাতা শয়তানে ওয়াজও করতে পারে বোঝা গেল বোঝা গেল শুধুমাত্র আল্লাহ আছেন আর মাঝে মধ্যে সাতটি দেখে ভয় করলেই মমিন হয় না তাহলে শয়তানও মমিন হওয়া উচিত শয়তান মমিন না কাফের তো শয়তানে আল্লাহ বিশ্বাস করে না আমাদের সমাজে একদল মানুষ আছে মনে করে আল্লাহ আছেন তিনি রিজিক দেন এই কথা বিশ্বাস করলেই মমিন হওয়া যায় অনেকে লাহার তর্জমা করে কিছুর থেকে কিছু হয় না আল্লাহর থেকে হয় দোকানে খাওয়ায় না চাকরি খাওয়ায় না আল্লাহ খাওয়ায় এইটা কি লাহার তর্জমা এই তর্জমা করলে মক্কার কুফফারদের সঙ্গে আল্লাহর নবীর কোনো সংঘর্ষ হতো না এই বিষয়গুলো মক্কার কাফেররা বিশ্বাস করত কোরআনকে জিজ্ঞেস করো কোরআন জানিয়ে দিবে আল্লাহ বলছেন ওয়ালা ইনসাল তাহুম্মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ আপনি যদি ওদেরকে মানে মক্কার আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে সৃষ্টি করেছেন কে এমনি ভাবে যদি আবার জিজ্ঞেস করা হয় রিজিকদাতা আমাকে আসমান জমিনের মালিককে তারা বলবে আল্লাহ কোরআন বলছে হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন কে চন্দ্র সূর্য তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তারা বলবেন সবকিছু করে কে এমনি ভাবে আপনি যদি জিজ্ঞেস করেন আসমান থেকে রিজিক দেয় কে ফসল দেয় কে পানি দেয় কে বৃষ্টি দেয় কে বলবে তারা আল্লাহ দিচ্ছেন কোরআন বলছে ইনসাল তাহুম মান্নাজ্জালা মিনাস সামায়ে মান ফাহিয়া বিহিল আরদা মিন বাদে মাউতিহা হে নবী আপনি যদি ওই মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে দাও জমিনকে আবার পুনর্জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে তাহলে আবু জাহেলরাও বলবে সবকিছু করেন কে বোঝা গেল এইগুলো নিয়ে পার্থক্য ছিল না আকিদার বিষয় ক্লিয়ার করতে হবে একজন মানুষ মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত দুইটা সাক্ষী না দিবে কয়টা সাক্ষী আসাদু আল্লাহ ইলাহা ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া কয়টা হলো লা সাক্ষী দিতে হবে লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই কোন মাহবুদ নেই আইনদাতা নেই বিধানদাতা নেই দাতা নেই খাদ্যদাতা নেই সার্বভৌম ক্ষমতার মালিক নেই আল্লাহ ছাড়া করো এবাদতের উপযুক্ত কেউ নেই লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই কারো আনুগত্য চলবে না লা ইলাহা একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেরকম ভাবে প্রথমে পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয় ঠিক তেমনি ভাবে লাইলাহার মাধ্যমে সমস্ত গাইরুল্লাহকে সমস্ত তাগুতকে বর্জন করে এরপরে অন্তরকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এরপরে শুধুমাত্র একজনকে গ্রহণ করতেন তিনি হচ্ছেন কে ইল্লাল্লাহ এজন্য ইল্লাল্লাহ বলতে কিছু নেই লা ছাড়া ইল্লাল্লাহ হতে পারে না কাফেরদের সঙ্গে ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নেই আল্লাহ আছেন কাফেররা বিশ্বাস করে শয়তানও বিশ্বাস করে আবু জাহেল বিশ্বাস করত আবুল হাব বিশ্বাস করত নমরুদ বিশ্বাস করত সবাই বিশ্বাস করত আল্লাহ আছেন একেবারে আল্লাহ নেই নাস্তিক এটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু পাওয়া যায় এছাড়া আগে পাওয়া যেত না ভাইরা আমার মনে রাখতে হবে আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করলেই চলবে না আল্লাহ আছেন আল্লাহ একমাত্র মাহবুদ এই সাক্ষী দিতে হবে এরপরে দ্বিতীয় সাক্ষী ওয়াসাদু আন্না আব্দু রাসুল হু আল্লাহর রাসুল আল্লাহর রসুল মোহাম্মদ আল্লাহর রসুল তার মানে কি আমার বাহিরের যত আমল সবগুলো হবে রসুলের তরিকায় ভিতরে হবে লাহ আর বাহিরে হবে মোহাম্মদুর রসুল্লাহ ভিতরের অবকাঠামো তাও ভিত্তিক বাহিরের অবকাঠামো সুন্না ভিত্তিক বাহিরে আমরা বর্জন করবো বেদাতকে ভিতরে বর্জন করবো শিরিককে এটার নাম হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এই দুই সাক্ষী না দেওয়া পর্যন্ত কোন ব্যক্তি মমিন মুসলিম হতে পারে না নতুবা শুধু আল্লাহ আছেন তা শয়তানও বিশ্বাস করত সে কথা এখান থেকে বুঝা গেল আলোচনা হচ্ছিল বদরের যুদ্ধে শয়তান এইভাবে কাফেরদেরকে উদ্বুদ্ধ করে যুদ্ধে লাগিয়ে দিয়ে শয়তান কেটে পড়ল বোঝা গেল যুগে যুগে শয়তানের কাজ হচ্ছে মানুষের মধ্যে যুদ্ধ লাগানো গন্ডগোল লাগানো মুসলিম জাতির ক্ষতি সাধন করার জন্য উদ্বুদ্ধ করা কাফেরদের পরামর্শ দেওয়া এটাই হচ্ছে শয়তানের মূল কাজ এখনো সারা বিশ্বে যে মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে সারা বিশ্বে মুসলিম জাতির উপর আক্রমণ হচ্ছে এটা নতুন কিছু না পুরাণ শয়তানের পুরাতন কাজ সমস্যা হচ্ছে মুসলিমদের মুসলিমদেরও সেই পুরাতন মুসলিমদের মতো সাহাবায়িক রামদের মতো তারা যেভাবে মোকাবেলা করেছেন সেভাবে মোকাবেলা করতে হবে তাহলে আল্লাহর নুসরাত আসবে নতুবা আল্লাহর নুসরাত কেন আসে না আল্লাহ আমাদের কেন সাহায্য করছেন না এরকম ঘরে বসে তসবি পড়লে আল্লাহ সাহায্য করবেন না জেনে রাখতে হবে আপনার আমার চেয়ে আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবি অনেক বড় বুজুর্গ ছিলেন আপনার আমার পীরদের চেয়ে আল্লাহর নবী অনেক বড় বুজুর্গ ছিলেন আল্লাহর নবী যদি ইচ্ছে করতেন আল্লাহর নবী চাইলে মদিনার মসজিদে বসে দোয়া করতেন আর আল্লাহর সাহায্যে সে আবু ধ্বংস করে দিতে পারত আল্লাহর নবী তা করেন নাই আল্লাহর নবীকে মদিনার থেকে চলে গিয়ে বদর প্রান্তে হাজির হতে হলো লোহার পোশাক পরতে হলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হলো এরপরে আল্লাহ সাহায্য করেছেন বোঝা গেল আল্লাহ সাহায্যে আপনি আসবে না আজকেও পত্রিকায় দেখলাম আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র আবার আঁকা হয়েছে এর কারণ কি যদি প্রথমবারে মুসলিম জাতি আল্লাহর নবীর ওই দুশ্মনদেরকে সাহাবা মতো পদক্ষেপ নিয়ে দুনিয়া থেকে বিদায় করত কোন কাফের শক্তি ছিল না আল্লাহর নবীর আবার পুনর্ব্যঙ্গ চিত্র করার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে আমরা কিছু মিছিল মিটিং করি কয়েকদিন ব্যাঙ্গের মতো উৎপাত শুরু হয় এরপরে গিয়ে সব ঠান্ডা হয়ে যায় আজকে আমাদের মনে রাখতে হবে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামকে আবু রাফে গালিগালাজ করে দুনিয়া থাকতে পারে নাই আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সব মানুষকে ক্ষমা করেছেন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন কিন্তু কিছু লোকদের ক্ষমা করেন নাই তার মধ্যে হাদিস পড়ুন একজনের নাম হচ্ছে ইবনে খতল মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম এখনো যুদ্ধের পোশাক খোলেন নাই একজন সাহাবি এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইবনে খতল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা ইবনে খতল কাবার গিলাফের সঙ্গে ঝুলে আছে যে আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল ইসলাম গ্রহণ করেছিল মদিনায় গিয়ে মোরতাদ হয়ে মক্কা এসে দুইটা গায়িকা ক্রয় করে আল্লাহ নবীর বিরুদ্ধে গান গাওয়াত সেই এবনে খতাল সাধারণ আওতার অন্তর্ভুক্ত হবে কিনা আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ কাবার গিরাব ধরে ঝুলে আছে কাবা সম্পর্কে আল্লাহ বলেছেন অমান দখলাহু কানা আমেনা যে ব্যক্তি এখানে প্রবেশ করবে নিরাপত্তা পাবে তাহলে আমরা কি করব আল্লাহর নবী আলাইসাল্লাম বলছেন হু ওকে ওখানে কতল করে দাও কারণ আল্লাহ এবং আল্লাহ নবীর বিরুদ্ধে যে উপহাস করবে মজাক করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে গালিগালাজ করবে দুনিয়া দুনিয়ার কোনো জায়গা তার নিরাপত্তা নেই ইন্নাল হারাম লা ইউঈদু আফিয়ান হারাম কোন আল্লাহর অবাধ্য কোন নাফারমানকে আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মনকে আল্লাহর হারাম নিরাপত্তা দেয় না কতল করে দেওয়া হলো বুঝা গেল মুসলিম জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর দিনের জন্য লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য এই যুদ্ধের মাধ্যমে মূলত মুনাফিকদের পরিচয় লাভ করা যায় সে আলোচনা আমি এই পর্বের না আরো তৃতীয় পর্বে ইনশাল্লাহ আসবে আল্লাহ নবী সাল আলাইসাল্লাম মদিনায় দিনের কাজ করে যাচ্ছেন মোনাফিকরাও পাঁচত্ব সালাদ জামাতের সঙ্গে আদায় করছে মমিনরাও করছে মোনাফিকদেরকে চিনা যায় না যতক্ষণ পর্যন্ত যুদ্ধের আয়াত নাজিল না হয়েছে যখন যুদ্ধের আয়াত নাজিল হল আপনারা জানেন অহুদের যুদ্ধে আবদুল্লাহ বিন উবাইর মদিনার সবচেয়ে বড় মোনাফিক সেও রওনা হয়ে গিয়েছিল পথি মধ্য থেকে তিনশো লোকদেরকে নিয়ে সে আবার ফিরে আসে মোনাফিকদের পরিচয় পাওয়া যায় যুদ্ধের ময়দানে মোনাফিকদের পরিচয় পাওয়া যায় জেহাদের ময়দানে এই কারণে শয়তান যুগে যুগে হামলা করেছে জেহাদের উপরে একদিকে মানব শয়তান হামলা করছে অস্ত্র দিয়ে আর একদিকে আসল শয়তান বিভিন্ন আলেমদের মনের ভিতরে ঢুকে জেহাদ শব্দটাকে পরিবর্তন করার চক্রান্ত করছে আমি আলেমদেরকে শয়তান বলি নাই আবার আমি বলেছি এক শ্রেণীর আলেম বা বলছি এখন বলছি আবার এক শ্রেণীর আলেম আমি তাদেরকেও শয়তান বলছি না বরং তাদের ভিতরে শয়তান প্রবেশ করে তাদের মুখ দিয়ে বের করে এরা জিনের রুগী জিনে যদি কাউকে ধরে তাহলে কথাটা বের হয় তার মুখ থেকে আসল কথাটা কার জিনের কথা আল্লামা ইকবাল কবি ইকবাল খুব সুন্দর করে বলেছেন उन्हीं का महफिल संवारता हो जबाब मेरी है बात उनकी उन्हीं के महफिल संवारता हो चिराग उनकी है बात उनका चिराग मेरी है बात उनकी উনি বলেছেন আমি তাদের মঞ্চই সাজাই শুধুমাত্র বাতিটা আমার মঞ্চটা ওদের আমি ওদের কথাগুলো আমার মুখ থেকে বলি উনহি কা মতলব কহ হো জবা মেরি বাত উনকি এরকম ভাবে এহুদি খ্রিস্টানরা বলে ইসলামের ভিতরে জেহাদ মানে জঙ্গিবাদ জেহাদ মানে সন্ত্রাস ঠিক একই কথা একদল আলেম বলছে জেহাদ মানে সন্ত্রাস জেহাদ মানে জঙ্গিবাদ ইসলামের নামে জঙ্গিবাদ নামে বই লিখে ফেলেছে আমি সে বিষয়ে আজকে আলোচনা করছি না ইনশাল্লাহ তৃতীয় পর্বে বিষয় আসবে যারা যারা এই বইগুলো লিখেছে চেষ্টা করব সেই বইগুলো পেশ করার জন্য এবং কিভাবে তারা ইহুদি খ্রিস্টানদের বুশ আর ওবামার কথাগুলোকে কোরআন হাদিস দিয়ে দলিল উপরে আকার উপস্থাপন করেছে কিভাবে মুসলিম জাতিকে খাসি করার জন্য মুসলিম জাতিকে জেহাদ থেকে দূরে সরাবার জন্য কিভাবে তা অপব্যাখ্যা করেছে সেগুলো ইনশাল আলোচনা হবে ভাইরা আমার আলোচনা ছিল শয়তানের হামলা বদরের যুদ্ধে করেছে এমনি ভাবে শয়তান হামলা করেছে অহুদের যুদ্ধেও আপনারা জানেন অহুদের যুদ্ধে যখন মুসলিম জাতি বিজয় লাভ করেছিল আল্লাহর রসুল সাল আলাই ওসাল্লাম পঞ্চাশ জন সাহাবায়ক রামদেরকে জবালে রুমাত ছোট্ট একটা পাহাড়ের ঘাটিতে দাঁড় করা দিলেন আর বললেন যুদ্ধে আমাদের জয় পরাজয় যাই হোক না কেন এমন কি আমাদেরকে যদি পাখি ছিঁড়ে ছিঁড়ে খায় তারপরেও তোমরা এই ঘাটি ত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া হবে আল্লাহর নবীর নির্দেশ মেনে যুদ্ধ চলছে কাফের পালায়ন করছে মুসলিমদের বিজয় হয়ে গেল ওই সত্তর জন সাহাবিদের কাছে গিয়ে শয়তান হামলা করেছে ওই পঞ্চাশ জন সাহাবিদেরকে শয়তান হামলা করেছে সত্তর জন পঞ্চাশ জন শয়তান বলল যুদ্ধ শেষ হয়ে গেছে সবাই গণিমতের মাল টোকাচ্ছে তোমরা কেন বসে আছো এখন তো যুদ্ধ শেষ কমান্ডার বললেন না আল্লাহর নবী বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘাঁটি ত্যাগ করা যাবে না ওই সাহাবিরা যাদের মধ্যে শয়তান ঢুকেছিল তারা বলল যে না এখন যুদ্ধ শেষ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি এইভাবে চল্লিশ জন চলে গেল মাত্র দশজন থাকলো খালেদ বিন অলিদ তখন ইসলাম গ্রহণ করেন নাই যখন দেখলেন পিছন দিক থেকে ওই ঘাটি খালি হয়ে গেছে এর আগে তিন তিনবার হামলা করে ব্যর্থ হয়েছেন এইবার যখন খালি দেখলেন ঘুরে এসে হামলা করলেন একদিকে মুসলিমদের পিছন থেকে হামলা আর একদিকে শয়তান এখানে ভূমিকা নিয়েছে শয়তান ডাক দিয়ে বলল উখরাকুম এবাদ আল্লাহ উখরাকুম মক্কার নেতাদেরকে বলল পালাচ্ছ কেন ফিরে তাকাও এবারে যখন আবার ঘুরে দাঁড়ালো একদিকে পিছনে খালেদের বাহিনী অপর দিকে আবু সুফিয়ানের বাহিনী দুই দিক থেকে ঘেরাও করে ফেললো মুসলিমরা পরাজিত হলো সত্তর জন লোক শহীদ হলো আল্লাহর নবী দান্দান শহীদ হলো হামজা শহীদ হলেন এরকম ভাবে মদিনায় যিনি প্রথম ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন তিনি শহীদ হলেন এমনি ভাবে ওই কমান্ডার শহীদ হলেন এইভাবে মুসলিমদের অবস্থা হলো সেটাই আল্লাহ তারা করেন তুলে ধরেছেন সুরা আল ইমরানের তিন নম্বর সুরার একশত পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম তবে আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের সম্পর্কে বলেছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনকু আনহুম আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন ইন্নাল্লাহ গফুরুন হালিম কাজে ওই সাহাবিদের প্রতি দোষ দেওয়া যাবে না তারা যুদ্ধের ময়দানে ছিলেন এজতেহাদি ভুল করেছেন এজন্য আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন কিন্তু শয়তান এখানে হামলা করেছে হাদিসটা আছে সহি বুখারির তিন হাজার দুইশো নব্বই তিন হাজার আটশো চব্বিশ ছয় হাজার আটশো নব্বই নম্বর হাদিস এখানে পরিষ্কার বলা আছে সাহা ইবলিস ইবলিস ডাক চিৎকার মারলো আয় এবাদ আল্লাহ ওহে আল্লাহর বান্দারা তোমরা পিছনে তাকাও এই আল্লাহর বান্দা বলতে কাদেরকে বুঝালো সে মক্কার কাফেরদেরকে বোঝা গেল ইবলিসও বিশ্বাস করে সবাই কার বান্দা ইবলিসও বিশ্বাস করে এই আবু সুফিয়ানের বাহিনী মক্কার কুফার বাহিনী আল্লাহর বান্দা কোন নেতা নেত্রী বান্দানা কোন মমিক কোন পীরের বান্দানা আর এখন পীরদের গান আছে আমার কাছে গান গায় হাম সুফি মনির কে বান্দা হে সুফি মনির কে বান্দা হে এটা গান আছে সুফির বান্দা পীরের বান্দা পরিষ্কার তারা বলে আমরা অমুকের গোলাম অমুকের বান্দা আমরা গোলাম কার শয়তানকেও জিজ্ঞেস করে পাওয়া যায় যে সমস্ত মানুষ গোলাম কার এই জন্য শয়তান অহুদের যুদ্ধে যখন চিৎকার মারল কাফেরদেরকে যুদ্ধে ফিরিয়ে আনার জন্য তখন যে শব্দ প্রয়োগ করেছে বোখারি হাদিস নাম্বার সহ উল্লেখ করা হলো সেখানে বলা হয়েছে আই এবাদ আল্লাহ আই এবাদ আল্লাহ হে আল্লাহর বান্দারা তোমরা পিছনে তাকাও ওখরাকুম এবাদ আল্লাহ হে আল্লাহর বান্দার পিছনে তাকিয়ে দেখো তোমাদের বাহিনী ঘুরে দাঁড়িয়েছে এইভাবে ইবলিস ডাক দিল এবং শেষ পর্যন্ত প্রচন্ড যুদ্ধ হলো মুসলিমদের সেখানে ক্ষতি হয়ে গেল ভাইরা আমার শুধু এ পর্যন্তই না এই যুদ্ধে আহত হওয়ার পরে আবু সুফি আনরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আবার বদরের প্রান্তরে যুদ্ধ হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হুকুম দিলেন তৈরি হয়ে যাও আবু সুফিয়ানদেরকে ধাওয়া করো আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম তৈরি হলেন সাহাবায়ক রাম সেখানে প্রস্তুতি নিলেন আপনারা জানেন এই অহুদের যুদ্ধে যে সাহাবায়ক রাম আহত হয়েছিলেন তাদেরকে যেতে বললেন ফাস্তাজাব আল মুমিনিন মুমিনরা আল্লাহর নবী ডাকে সাড়া দিলেন অখরাজু এবং তারা সকলে বের হয়ে গেলেন ওয়াইন্না মিনহুম লাল মাকলুমুল মাজরুহ তাদের মধ্যে ছিল আহত জখম হাত গেছে পা গেছে এর পরেও তারা আবার তৈরি হচ্ছেন এমনকি দুই ভাই ছিল এরকম দুজনে আহত হয়েছেন একজন তার অপর ভাইকে কাঁধে তুলে নিয়ে তারপরে যুদ্ধে যাচ্ছেন যখন ক্লান্ত হয়ে যায় রাখে দেয় একটু চলে আবার কোলে নেয় সুম্মা হামালাহু হাত্তা ইনতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু ইলা হামরা ইলা সাদ হামরাউল আসাদ নামক জায়গা পর্যন্ত আল্লাহ নবী সাহাবা একরামদেরকে নিয়ে গেলেন ওয়ালকাল্লাহু তাআলা আর-রুবা ফি সুফিয়ান আবু সুফিয়ানের অন্তরে আল্লাহ ভীতি ঢুকিয়ে দিলেন ফারতাহালা হারিবান ইলা মক্কা সে মক্কায় পালিয়ে গেল এমনি ভাবে হাদিসে বলা হয়েছে মা আবাদ আল খোজাই নামক এক ব্যক্তি আবু সুফিয়ানের বাহিনীর কাছ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন আবু আবু সুফিয়ান জিজ্ঞেস করলো মা আবাদাল খোজাইকে যে তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেমন দেখেছো বলল তারা বিশাল সৈন্য নিয়ে বের হয়েছে প্রত্যেকটার ভিতরে ক্ষোভ আছে তোমাদেরকে এবারে তারা খেয়ে ফেলবে এরকম আমি দেখেছি আমি তোমাদের পরামর্শ দিচ্ছি তোমরা এখান থেকে পালিয়ে যাও আবু জাহেল ভয় আবু সুফিয়ান ভয় পেয়ে গেল এবং তার বাহিনী নিয়ে আবু সুফিয়ানের নাম মক্কার বাহিনী ওখান থেকে আবু সুফিয়ান আগেই চলে গেছিল আবু জাহেল নিহত হয়েছে আবু সুফিয়ানের বাহিনী নিয়ে আবু সুফিয়ান পালিয়ে গেছিল এইভাবে আবু সুফিয়ান সেই অহুদের যুদ্ধের পরে আবার যে যুদ্ধ হয়েছিল হামরাউল আসাব সেখান থেকে পালিয়ে গেল এই প্রসঙ্গে এখানেও শয়তান মুসলিমদের উপরে হামলা করার চেষ্টা করেছিল কোরআনের সুরায়ে আল ইমরান একশো বাহাত্তর এবং তেয়াত্তর নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجرا عظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা জখম হওয়ার পরে আহত হওয়ার পরে ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে আবার আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়েছে তারা আবার যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল শয়তান তাদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল তোমাদের বিরুদ্ধে মুসলিম জাতিকে শয়তানের ভয় দেখিয়েছিল তোমাদের বিরুদ্ধে বিশাল সৈন্য সমাবেশ করা হয়েছে আবু সুফিয়ানের বাহিনী অনেক বড় এবারে এইভাবে ভয় দেখানো হচ্ছিল মমিন্দ্রা তখন ইমানা কাফেরদের শক্তির কথা শুনে ভয় পায় নাই তাদের ইমান আরো বৃদ্ধি পেল অকালু হাসপুনাল্লাহু অনেমাল ওয়াকিল এবং তারা বললেন হাসপুনাল্লাহু আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের উত্তম কার্য সম্পাদনকারী বোঝা গেল মমিন্দ্রা কাফেরদের সৈন্য সমাবেশকে ভয় পায় না ভয় পায় কাকে মমিনরা যুদ্ধ করে কার সাহায্যে এখানে আমাদের বর্তমান সমস্যা আমাদের মনে রাখতে হবে যেইভাবে শয়তান ভূমিকা নিয়েছিল বিশাল সৈন্য সমাবেশ ঘটানো হয়েছে ওদের অস্ত্র অনেক বেশি তোমাদের অস্ত্র নেই ঠিক তেমনি ভাবে একদল আলেমদের মধ্যেও শয়তান ঢুকে তাদের মাধ্যমে শয়তান বলায় এখন আমাদের শক্তি কোথায় কাফেরদের শক্তি আছে ভারতের প্রায় পনেরো লক্ষ সৈন্য আছে এমনি ভাবে আমেরিকার সৈন্য আছে মেরিন সেনা আছে ড্রোন বিমান আছে এমনি ভাবে ব্রিটেনের হামলা করার শক্তি আছে অস্ট্রেলিয়া তার সঙ্গে আছে দুনিয়ার কাফের তার সঙ্গে আছে ফকসাউহুম তোমরা ভয় করো এইরকম ভাবে বর্তমানে ও শয়তানের ভূমিকায় নেমে একদল লোক মুসলিমদেরকে ভয় দেখানো দেখাচ্ছে মমিনদের কাজ কাজ হবে কি মমিনদের কাজ সেটাই হবে সত্যিকার যারা মমিন যারা আল্লাহর নবীকে ভালোবাসে যারা সাহাবা একরামদের আদর্শ পালন করে সাহাবা রাম যেরকম ভাবে এই সমস্ত খবর শুনে ভয় পান নাই বরং তারা বলেছিলেন ফাকশাউ তাদের ইমান আরো বৃদ্ধি পেল আল্লাহ সাক্ষী দিয়েছেন ইমানা তাদের ইমান আরো বৃদ্ধি পাচ্ছে আমরা তো আল্লাহর জন্য বের হয়েছি মরলে শহীদ বাঁচলে গাজী আল্লাহর জন্য জীবন বাজি সুতরাং যে আল্লাহ আমাদের ক্রয় করে নেন আমরা খুশি আল্লাহর জন্য আমরা জীবন বিক্রয় করে দিয়েছি আল্লাহ আমাদের জানমাল ক্রয় করে নিচ্ছেন খুশিতে তারা বাঘ বাঘ হতে লাগলো ফারেহা তারা ফারেহীন বিমা আতাহুমুল্লাহ আল্লাহ তারা তাদের যে শাহাদতের মর্যাদা দিচ্ছেন জান্নাত দিবেন সেই জন্য তারা খুশি হচ্ছে আর বলছে অকালু হাসবুল আল্লাহ ওয়াকিল এই জন্য মনে রাখতে হবে মুসলিমরা মৃত্যুকে ভয় করে না আল্লাহর জন্য মৃত্যুকে তারা আলিঙ্গন করে সাহাবাহিক রামদের বিশ্বাস ছিল আমাদের মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে একমাত্র অন্তরায় হচ্ছে মৃত্যু সুতরাং সেই মৃত্যু তো মরতে তো হবেই কত মানুষ বিছানায় শুয়ে শুয়ে মরে কত মানুষ প্যারালাইসিস হয়ে মরে ডায়াবেটিসে পচতে পচতে মরে আর যদি সেই জীবনটা আল্লাহর জন্য দেওয়া যায় আল্লাহ কত না খুশি আমার জীবন ধন্য এইটা মনে করে সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত হতেন সুরা আল ইমরানের একশো বাহাত্তর একশো তেহাত্তর নাম্বার আয়াত দেখতে হবে এমনি ভাবে শয়তানের হামলা চলছে যুগে যুগে সর্বস্তরে আমরা সে আলোচনা পেশ করছি এবার একটু ভিন্ন ধারা যাচ্ছি শয়তানের হামলা চলছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেছেন আবু হোরারা থেকে বর্ণিত তিনি বলেন সমেত রসুল আল্লাহ সাল আলাইসাল্লাম يقول ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد এমন কোন আদম সন্তান নেই যাকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান স্পর্শ না করে শয়তান তাকে দাগা না দেয় শৈতান অতপর সেই শয়তানের স্পর্শের কারণে সে চিৎকার মেরে কান্নাকাটি করে ওয়া ওয়া করে কান্নাকাটি শুরু করে দেয় গায়েরা মারিয়াম নাহা তবে মারিয়াম এবং তার পুত্র ঈসা আলাইহিমুসালাম আল্লাহ তারা তাদেরকে নিরাপদ রেখেছেন সুম্মা ইয়াকুল আবু হুরায়রা এরপরে আবু হরায়রা রাজি আল্লাহ আনহু আয়াত পড়লেন আয়াত আছে বুখারির তিন হাজার চারশো একত্রিশ মুসলিমের ছয় হাজার দুইশো তিরাশি সাত হাজার একশো বাহাত্তর বিরাশি এখানে পরিষ্কার হয়ে গেল একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান হামলা করে এজন্যই আল্লাহ রসুল সাল হুকুম দিয়েছেন যেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আজান দেওয়া হয় সাহাবাহিক রামদের মধ্যে একজন সাহাবি সম্পর্কে আছে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করেছিলেন আলকামার থেকে বর্ণিত কালা কদিম তুসামা আলকামা বলেন আমি শাম দেশে গেলাম ফাকুল তো মান হা হুনা আমি জিজ্ঞেস করি এখানে কে আছে সাহাবিদের মধ্যে কেউ আছে কি কালু আবুদ্দারদা আবুদ্দারদা সাহাবি আছেন قال فيكم الذي أجاره الله من الشيطان على لسان نبيه صلى الله عليه وسلم তোমাদের মধ্যে কি সেই ব্যক্তি আছে যেই ব্যক্তিকে আল্লাহ তালা শয়তান থেকে নিরাপত্তা দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘোষণা অনুযায়ী আল্লাহ তালা যাকে নিরাপত্তা দিয়েছেন সেই ব্যক্তি এরপরে তিনি হাদিস শুনিয়ে দিলেন অর্থাৎ সেই ব্যক্তি হচ্ছে অকাল আল্লাদি আজারাহুল্লাহ আলাইসালামা ইয়ানি আম্মারান আম্মার রাজি আল্লাহ তালানুর কথা উল্লেখ করা হয়েছে এটা সহি বুখারির তিন হাজার দুইশো সাতাশি নম্বর হাদিস তিরমিজির তিন হাজার আটশো এগারো মুস্তাদে আহমদের সাতাইশ হাজার পাঁচশো উনপঞ্চাশ নম্বর হাদিস এমনিভাবে শয়তানের হামলা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আরও একটা দেখা যায় বর্তমানে হামলা হচ্ছে এই যাতে করে আজান দেওয়া না যায় সেজন্য জন্ম হয় হাসপাতালে মরেও কোথায় অথচ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হাসানের জন্মের পর আদান দিয়েছেন আন ওবায়দুল্লাহ নাবী রাফিয়া নবী কল রয়ত রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আদানা ফি উজুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতেমা বিসসালাত ওবাদুল্লাহ নবী রাফে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে ফাতেমার পুত্র হাসানের কানে আজান দিয়েছেন যেভাবে নামাজের জন্য আজান দেওয়া হয় সালাতের আজানের মতো আজান দিয়েছেন হাদিসটা আছে সুরান তিরমিজি এক হাজার পাঁচশো চোদ্দ নম্বর হাদিস এখানে বুঝে গেল বর্তমানে শয়তান হামলা করেছে শয়তান দেখে যখনই সন্তান হওয়ার কাছাকাছি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেওয়ার পর অপারেশনের মাধ্যমে সন্তান হয় এভাবে যেন প্রথমে দুনিয়াতে আসার পরে হাদিস অনুযায়ী আজানের ধ্বনি কানে না যায় সে ব্যবস্থা করা হয়েছে মরার সময়ও তার ব্যতিক্রম নয় মরার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যেই ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আবু দাউদের তিন হাজার একশো আঠারো নম্বর হাদিস এমনি ভাবে আবু সাইদ খুদরি থেকে বর্ণিত রসুল্লাহাম বলেছেন লাক্কিনু মৌতা তোমাদের মৃত্যু সময় যাদের ঘনিয়ে এসেছে তোমরা তাদেরকে লা ইলাহা তালকিন করো লা ইলাহা পড়তে বলো লা তালকিন করো আল্লাহর নবীর এই নির্দেশ যাতে বাস্তবায়ন হতে না পারে সেজন্য শয়তান এখানেও হামলা করেছে কয়েকদিন মরার সময় আইসিউতে ঢুকাও মরে আছে তারপর ডাক্তারকে আইসিউতে রাখো টাকা কামাই করা দরকার তিন দিন পরে মরে যে মারা গেছে এইসব শয়তানের হামলা এ হাদিসটা আছে তালকিনের হাদিস আছে সহি মুসলিমের দুই হাজার একশো বাষট্টি নম্বর হাদিস এবং দুই হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস তিরমিজির নয়শো ছিয়াত্তর নম্বর হাদিস আবু দাউদের তিন হাজার একশো উনিশ নম্বর হাদিস নাসাই শরীফের এক হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস সন্তানদেরকে মৃত্যু ব্যক্তি যাদের মৃত্যু সময় ঘুরিয়ে এসেছে এদেরকে কালেমা তালকিন করতে আল্লাহ রসুল নির্দেশ করেছেন সুতরাং যাদের যাদের জানা যায় মরে যাবে খামা খায়দেরকে হাসপাতাল না রেখে বরং তাদের খেদমত করুন কেইন করুন তারা সহজে দুনিয়া থেকে বিদায় নেয় সে ব্যবস্থা করা উচিত শয়তানের হামলা এবারে দুনিয়া আসার পরে ইমানের ভিতরে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলছেন তোমাদের এক একজনের কাছে শয়তান আসে ফায়াকুল মান খলাকা কাদা মান খলাকা কাদা শয়তান তোমার মনের মধ্যে প্রশ্নের উদ্রেক করে দেয় কে সৃষ্টি করলো আসমান কে সৃষ্টি করেছে জমিন কে সৃষ্টি করেছে নদ নদী খালবিল তো সব উত্তর দেয় মমিন আল্লাহ সৃষ্টি করেছেন শয়তান তারপরে বলে ফামান খালাক আল্লাহ আল্লাহকে সৃষ্টি করেছে কে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন এইভাবে শয়তান ইমানের উপরে হামলা করে সহি মুখারির তিন হাজার দুইশো ছিয়াত্তর নম্বর হাদিস এবং সহি মুসলিমের তিনশো বাষট্টি নম্বর হাদিস এটা আল্লাহ রাসুল বলছেন ইয়ে আতি শৈতান তোমাদের প্রতিটি মানুষের কাছে শয়তান আসে এক একজনের কাছে শয়তান আসে ফাইয়াকুলু শয়তান বলে মান খলাকা কাজা মান খলাকা কাজা এইটা সৃষ্টি করলো কে ওটা সৃষ্টি করলো কে তো বলে আল্লাহ সৃষ্টি করেছেন শেষ পর্যন্ত সে বলে মান খলাক আল্লাহ আল্লাহকে সৃষ্টি করলো কে শয়তানের হামলা এমনি ভাবে শয়তান মানুষের মনের মধ্যে ধোকা দেওয়া পচা দেয় এটা সুরা নাসে আছে খান্নাস আমি খান্নাসের অসওয়াসা থেকে পানা যাচ্ছি খান্নাস মানে হচ্ছে অতি সংগোপনে অতি সূক্ষ্মভাবে যে মনের মধ্যে নানান ধরনের সংশয় তৈরি করে দেয় তার নাম কি খন্নাস সূক্ষ্মভাবে বলল আচ্ছা যদি আল্লাহ থাকতেন তাহলে এই যে আফগানিস্তানে এতগুলো লোক হামলা করা হলো মারা গেল এই যে আরাকানে হাজার হাজার লোকদের মেরে ফেললো আল্লাহ কেন সাহায্য করছেন না এই সূক্ষ্ম একটা বীজ আপনার ইমানের মধ্যে ঢুকিয়ে দিল সন্দেহ সৃষ্টি করে দিল এই কাজগুলো যে করে তাকে বলে কোন প্রকারের শয়তান খান্নাস অতি সংগোপনে মানুষের অন্তরের মধ্যে অস্বসা তৈরি করে দেয় এই জন্য মনে রাখতে হবে আল্লাহ বলছেন আল্লাদি মানে সিনা অন্তরের মধ্যে যে অস্বসা দেয় ফি সুদুরিন নাস সেই শয়তান মিনাল জিন্নাতি নাস খালি জিন্না মানুষও আছে কি আছে মানুষ শয়তানও আছে কাজে মনে রাখতে হবে যখনই দেখবেন আপনার বন্ধু নামি কোন ব্যক্তি কোনো ভালো কাজ করার ক্ষেত্রে অথবা ইমানের কোনো ক্ষেত্রে দাগা দিচ্ছে বুঝতে হবে এই লোকটাকে মিনাল জিন্নাতি নাস এটাই মানব শয়তান একে লাহাওলা করে তাড়াতে হবে আউজুবিল্লা পড়তে হবে শয়তানের হামলা উজুর ভিতরে আল্লাহর রসুল সাল্লাম বলছেন ইন্না ইন্না লিল উদু শয়তানান উজুর জন্য এক প্রকার স্পেশাল শয়তান আছে যারা উজুর ভিতরেই ঢাকা দেয় উজু করে আসলো দোকা দেয় মনে হয় একটু শুকনো রয়ে গেছে একদল মানুষ দেখবেন পেশাব থেকে পেশাব করার পরে যথাসম্ভব পবিত্রতা অর্জন করা জরুরি কারণ একটা হাদিসে বলা আছে আল্লাহর নবী যাচ্ছিলেন দুটো কবরের পাশ দিয়ে বললেন এই কবর দুটোতে শাস্তি হচ্ছে তবে শাস্তি হচ্ছে এমন কোন গুনাহের কারণে নয় যার থেকে বাঁচা বড় কঠিন ছিল তবে গুনা দুটো গুনাহে কাবিরা তার মধ্যে একটা হলো একজন পেশাব থেকে ঠিক মতো পরিহেদ করতো না আর অপরজন চগলখুরি করত একজন আর দোষ ওর কাছে ওর দোষ ওর কাছে গন্ডগোল লাগা পর্যন্ত এই কাজটা করতো এর মধ্যে একজন তাহলে পেশাব থেকে ঠিক মতো পরহেজ না করা পেশাব থেকে ঠিক মতো পরহেজ করতে হবে এইটাকে কেন্দ্র করে এদেশের কিছু কিতাব আরবি আর উর্দু এটা একশো চল্লিশ কদম হাঁটবে তারপরে ধরে তারপর লাফালাফি করবে মানুষ দেখবেন কি করে এভাবে লাফায় এভাবে লাফায় মনে হচ্ছে কি জন এক মহাবিপদে আছে এই সমস্ত কারবার আল্লাহর নবী সাহাবিদেরকে শিক্ষা দেন নাই এগুলো পীরেরা শিক্ষা দিয়েছে এগুলো এক শ্রেণীর ওই যে বললাম আমি আলেমদেরকে বারবার বলছি শয়তান বলে আমার বক্তব্য যেন বিকৃত না করে কিছু লোকদের মধ্যে শয়তান প্রবেশ করে তারা এগুলো তৈরি করে দিয়েছে দেখবেন যে লাফালাফি কেমনে করে কি একটা ধরে ফেলছে এরপরে লাফালাফি শুরু হয়ে গেছে এই আপনা আমাদের বর্জন করা উচিত আমি বলছিলাম যে বিষয়টা এই লোকগুলো নামাজে দাঁড়ায় তখন আবার সন্দেহ হয় না যে পেশাব বের হলো আবার জাউজু করতে এই রকম সন্দেহ তৈরি করার জন্য এক প্রকারের স্পেশাল শয়তান রয়েছে আল্লাহর রসুল সাল্লাম বলছেন ইন্নালিল এসে শাইতানান উদুর জন্য এক প্রকার শয়তান রয়েছে আল ওয়ালাহান সেই প্রকার শয়তানের নাম হচ্ছে ওয়ালাহান কি নাম ওয়ালহান ওয়ালহান মানে বিভ্রান্তি বিভ্রান্ত সৃষ্টিকারী যে শয়তান মানুষের মধ্যে সন্দেহ বিভ্রান্তির সৃষ্টি করে দেয় ফাহাজারুহু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওর থেকে তোমরা পরহেজ করো হাদিসটা সনদ যদিও দুর্বল কিন্তু বিভিন্ন হাদিস এটা আছে হাদিসটা আছে সুনানে কুবরালি বাইহাকি নয়শো চুরাশি নম্বর হাদিস মেসকাতের চারশো উনিশ নম্বর হাদিস এবনে মাজার চারশো একুশ নম্বর হাদিস এমনি ভাবে শয়তানের হামলা চলছে শয়তানের হামলা সালাতের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সাহাবি আবুল আস থেকে বর্ণিত আন্না ওসমান আবুল আস আতান নবী সাল্লাহ আলাইসাল্লাম ওসমান ইবনে আবুল আস নামে এক একজন সাহাবি আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহি ইন্না শাইতানা قد حال بيني وبين صلاتي وقراءتي يلبسها علي আমি যখন সালাতে দাঁড়াই আমার সালাত আর আমার কেরাত আমার মাঝে আর আমার সালাতের মাঝে আমার মাঝে আমার কেরাতের মাঝে শয়তান প্রাচীর হয়ে দাঁড়ায় আমি কেরাত ভুলে যাই কেরাতে পেস লেগে যায় ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাকা শাইতানুন এটা হচ্ছে এক প্রকার শয়তান ইকাল লাহু খিনজিব এটার নাম হচ্ছে কি ওজুর মধ্যে ধোকা দেওয়ার জন্য যে শয়তান তার নাম কি বলহান আর নামাজের মধ্যে ধোকা দেওয়ার জন্য যে স্পেশাল সৈনিক তার শয়তান তার নাম কি এই শয়তানের নাম হচ্ছে খিনজিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইদা আহসাস্তাহু ফাতাআফাজ বিল্লাহি মিনহু যদি তুমি সালাতের মধ্যে এরকম শয়তানের রূপ টের পাও তাহলে আল্লাহর কাছে পানা চাও অসল আলা ইয়াসারিকা সালাসান এবং তুমি তিনবার থুতু নিক্ষেপ করো বাম দিকে কলা ফাফা আলতু সাহাবি ওসমান আবিল আস বলেন আমি এই কাজটা করলাম ফাজহাব আল্লাহ আননি আল্লাহ তালা আমার থেকে শয়তানের এই ধোকা পরবর্তীতে দূর করে দিয়েছেন সহি মুসলিমের পাঁচ হাজার আটশো আটষট্টি নম্বর হাদিস মুস্তাদে আহমদের সতেরো হাজার আটশো সাতানব্বই নম্বর হাদিস এরকম আরো হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে বলছেন ক্বালা ইন্না ইফরিতাম মিনাল জিন্নি তাফাল্লাতা আলাইয়া আল বারিহাতা একটা ইফরিত মিনাল জিন বড় জিন ইফরিত বলা হয় বড় আকারের জিন একটা শয়তান আমার উপরে লাভ দিয়ে পড়েছে আল বারিহাতা গত রাতে আও কালিমাতান নাহবাহা বা এরকম অন্য একটা শব্দ বলেছেন লিয়াক্তা আলাইয়া সালাতা আমার সালাত নষ্ট করার জন্য মিনহু আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ তালা আমাকে ক্ষমতা দিয়েছেন ওই শয়তানকে ধরার জন্য মসজিদ আমি ইচ্ছে করেছিলাম ওকে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখার জন্য হাত্তা তুসবেহু যাতে সকাল হয়ে যাওয়া তানজুর ইলাইহি কুল্লুকুম সকলে যেন দেখতে পাও ফাকাউলা তো কওলা আখি সুলাইমান কিন্তু ওই সময় আমি সোলাইমান আলাই ইসলামের কথা মনে করলাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি বাদি আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দান করো যা আমার পরে আর কারো জন্য এটা না থাকে আমি সে কথা মনে করে শয়তানটাকে ছেড়ে দিলাম নইলে আমি এটাকে বেঁধে রাখতাম তোমরা দেখতে হাদিসটা আছে সহি বোখারির চারশো একষট্টি এক হাজার দুইশো দশ এবং তিন হাজার দুইশো চুরাশি নম্বর হাদিস এমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইদা নৌদি আলী সালাতে আকবরা শৈতন আলাহু গোরাতুন শয়তান যখন আজান শুনে আজান শুরু হয়ে যায় শয়তান তখন পালায় আকবরা শৈতানু শয়তান পালাতে থাকে ওয়ালাহু গোরাতুন জোরে জোরে পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করতে করতে জোরে জোরে পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করে বোমের মতো আওয়াজ করতে করতে চলে যায় যাতে আজান শুনতে না হাত্তা লাসমা হাত্তা দিন আজান শুনতে না পায় ফাইদা কবান নিদা যখন আবার আজান শেষ হয়ে যায় আকবাল আবার চলে আসে এ দেখবেন শয়তান যদি পালাতে না পারে খুব দ্রুত আজান হয়ে যায় তাহলে গিয়ে দেখবেন কুত্তার পেটের ভিতরে ঢুকে আজান শুরু হওয়ার কুত্তাকে উপকার শুরু করে দেয় এটা নিয়ম শয়তান যদি পালাতে না পারে ওখানে গিয়ে ঢুকে পড়ে যাই হোক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে শয়তান পালাই যায় হাত্তাইরা সুবেবা আজান শেষের আবার চলে আসে হাত্তাইদা সুবেবে সলাপ আবার যখন সলাতের একামত বলা হয় আকবারা পালাইয়ে যায় হাত্তাইদা কদা তসবিব একামত শেষ হয়ে যায় আকবার আবার চলে আসে হাত্তা ইয়াখতুরা বাইনাল মার এওয়া নাফসিহি তখন শয়তান এসে মানুষের মনের মধ্যে মানুষের নামাজের মধ্যে নিজের মধ্যে ধোকা দেওয়া শুরু করে দেয় একুলু উজকুরু কাজা উজকুরু কাজা লেমা লাম ইয়াকুন ইয়াজকুরু শয়তান এসে বলতে থাকে এটা মনে করো ওটা মনে করো যেটা আগে মনে আসে নাই সব নামাজে মনে করে দিচ্ছে আল্লাহ রসুল বলেছেন এটা উজকুর কাজা উজকুর কাজা একজন লোক একজন বড় আলেমের কাছে এসে বলল যে হুজুর আমার টাকার থলি হারাই গেছে পাই না উনি বললেন যে তুমি একটা কাজ করো ভালো করে উজু করো দুই রেখাত সালাদ দায় করবা এমন ভাবে যেন ওই সালাতের মধ্যে অন্য কোথাও খেয়াল না যায় লোকটা টাকা পেতে হবে সালাত একবার শুরু করে সেরা ফাতে শেষ করতে মন দিয়ে চলে গেছে আবার পড়লো দুই রেখা আবার শুরু করে লাস্টে চিন্তা করলে এইবার আর কোনদিন খেয়াল নেব না তাসাহুদ পর্যন্ত চলে গেছে শয়তান চিন্তা করলো এইরকম যদি দুই রেখাত নামাজ ঠিক মতো পড়তে পারে আল্লাহ কাছে কবুল হয়ে যাবে কিন্তু ওকে যেমনি হোক ফিরিতে হইবে ও পাগল হয়ে গেছে শয়তান তো গায়েব জানে না তালাশ করা শুরু করলো কোথায় আছে মানুষও তালাশ করে শয়তানও তালাশ করে মানুষ একটু আস্তে আস্তে শয়তান দূরত্ব তালাশ করতে পারে এতটুকু পার্থক্য নতুবা শয়তান কি করতে পারে না গায়েব জানে না ওই যে পীরেরা বলে যায় গরু নিয়ে আসতেছে ওরা গায়েব জানে না ওই পীরের সঙ্গে একটা শয়তান আছে আর গরু যে নিয়ে রওনা হয়েছে তার সঙ্গে একটা শয়তান আছে ওই মুড়িদের শয়তান পীরের শয়তানকে বলে দিচ্ছে যে গরু নিয়ে কিন্তু রওনা হচ্ছি পাঁচটা সব গরু আছে এই কালারের গরুর সঙ্গে যে মানুষটা তার এই কালারের জামা পীর ওখান থেকে তখন বলে দেয় এই হচ্ছে পীরদের কারামতি এগুলো শয়তানে সাহায্য করে মানুষ ইমান ধ্বংস করার জন্য নতুবা শয়তান গায়ে জানে না শয়তান পাগল হয়ে তালাশ করা শুরু করলো এরপর পেয়ে গেল তাড়াতাড়ি এসে বললো অমুক জায়গায় টাকা রাখা আছে লোকটা মনে পড়ে দিলে দৌড় এটাই বলছে আল্লাহ রসুল সাল্লাহাম আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যে শয়তান এই কারবারটা করে উজকুর কাজা উজকুর কাজা ওইটা মনে করো ওইটা মনে করো সবগুলো মনে করাই দেয় লিমা লাম ইয়াকুন লাম ইয়াজকুর হাত্তা ইয়াজাল্লার রজুলু লা ইয়াদরিক আমসাল্লাহ এইরকম মনে করাইয়া যখন একটা প্রেস লাগাই দিল এখন লোকটা আরে নামাজ কয় রাখাত এই এইটা পর্যন্ত গেলে পরে শয়তান থাকে না তখন ভাইকে যায় ওর দরকার ছিল এইটা বাস দেখবেন এরপরে যখন আপনি পেস লেগে গেছে এখন ইমাম সাহেব কি করবে ইমাম সাহেবের পেস লেগে গেছে এটাই চায় এখন ইমাম সাহেব করবে কি পেস লাগালে মুসলিদের বকা শুনবে এই কারবার করে সে চলে গেছে শয়তান বলা হচ্ছে তাই ইয়াজকুর কাজা উজকুর কাজা এই হাদিসটা সহি বখারির ছয়শো আট নম্বর হাদিস সহি মুসলিমের এক হাজার দুশো ছিয়ানব্বই নম্বর হাদিস সুনানি আবি দাউদের পাঁচশো ষোলো নম্বর হাদিস দাসাই শরীফের ছয়শো উনসত্তর নম্বর হাদিস মুসনাদে আহমদের আট হাজার একশো উনচল্লিশ এবং নয় হাজার একশো সত্তর নম্বর হাদিস এমনি ভাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে মাসরোক থেকে বর্ণিত তিনি বলেন কালত আয়েশরাদি আল্লাহ আনহা আয়েশরাদি আল্লাহ আনহা বলেন সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইলতিফাতির রাজুলি ফিস সালাতে সালাতের মধ্যে আর চোখে অন্যদিকে তাকানো কোনাকুনি করে তাকায় কানাই কানাই তাকায় এই যে সালাতের মধ্যে আর চোখে বিভিন্ন দিকে তাকানো হয় এটা সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন আয়েশরাদি আল্লাহ তালানহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ফাকালা এটা হচ্ছে একটা চিন্তাই এটা এক ধরনের চিন্তাই ইখতিলাস এটা এক ধরনের চিন্তাই ইখতালিসু শাইতান মিন সালাতি আহাদিকুম তোমাদের এক একজনের সালাত থেকে শয়তান ওই পরিমাণ ছিনতাই করে নিয়ে যায় সহি বুখারীর তিন তিন হাজার দুইশো একানব্বই নম্বর হাদিস এরকম ভাবে আরো লম্বা অনেক হাদিস আছে শয়তানের হামলা সালাতের ভিতরে চলছে এমনি ভাবে শয়তানের হামলা খানাপিনার ভিতরে আল্লাহর রসুল সাল্লাম বলছেন হোজায় ফারাদি আল্লাহ বর্ণিত কালা কুন্না ইদা হাদার না মান নবী সাল্লাহ আসলাম তো আমান লাম নাদা আইদিন হাত্তা ইয়াবদা রসুল্লাহ সাল্লাহ আসলাম হোজায় ফারাদি আল্লাহ তানু বলেন আমরা যখন আল্লাহর নবীর সঙ্গে কোনো জায়গায় খেতে যেতাম বা খাওয়ার দস্তরখানে বসতাম আমরা আগে হাত দিতাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নিজে হাত না দেন রতন আমান আমরা একবার আল্লাহ নবীর সঙ্গে এরকম একটা খাবার মসজিদে হাজির হলাম হঠাৎ একটা মেয়ে চলে আসলো ছোট বাচ্চা মেয়ে কান্নাহা তুদফাউ মনে হয় যেন তাকে কেউ পিটাচ্ছে দৌড়চ্ছে পিছন থেকে ধাওয়া করছে তুদফাউ ধাওয়া করছে দৌড়ে আসলো ফাদাহাবাদ লে তাদা ইয়াদা হাফিত তাহাম সে এসে খাবারের মধ্যে হাত ঢুকাতে চেষ্টা করলো আখাদা রাসুল্লাহ সাল্লাম বিয়াদিহা আল্লাহ রাসুল সাল্লাম তার হাত ধরে ফেললেন সুম্মা যা রাবিউন এরপরে আরেকটা লোক আসলো গ্রাম্য লোক কান নামাজ ইউদফাউ তাকেও মনে হচ্ছে পিছন থেকে কেউ ধাওয়া করছে দৌড়ে আসছে এসে সে ব্যক্তিও হাত ঢুকাবার চেষ্টা করলো ফাখাদা বিয়াদিহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার হাত চেপে ধরলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ইন্না শয়তান ওই খাবারটাকে হালাল মনে করে যেই খাবারটা বিসমিল্লা বলে শুরু করা হয় নাই এ কারণে জারিয়া শয়তান চাচ্ছিল যে এই খাবারটা বিসমিল্লা বলে শুরু না করা হয় প্রথমে ভর করলো এই ছোট্ট মেয়েটার উপরে তাকে এসে ধাওয়া করলো যে তুমি গিয়ে খাওয়া শুরু করো বিহা যাতে করে ওর মাধ্যমে খাবারটা শয়তান হালাল করতে পারে তো আখাজ দিহা আমি ওর হাত ধরে ফেললাম আরবি অতপর শয়তান আবার এই গ্রাম্য লোকটার উপর ভর করে আবার আসলো যাতে বিহি তার মাধ্যমে খাবারটা হালাল করতে পারে ফাখাজ তু দিহি আমি তারও হাত চেপে ধরলাম ওয়াল্লাদি নাফসি দিহি এরপর আল্লাহ রাসুল সাল্লাম বলছেন জেনে রাখো ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার জীবন ইন্না ইয়াদাহু হুফিয়াদি মা ইয়াদিহা ওই শয়তানের হাত এখনো আমার হাতে ওই মহিলার বা ওই বাচ্চার হাতের মাধ্যমে তার হাত আমি এখনো চেপে ধরেছি হাদিসটা আছে সহি মুসলিমের পাঁচ হাজার তিনশো আটাত্তর নম্বর হাদিস মোস্তাদে আহমাদের তেইশ হাজার দুইশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইদা আখালা হাদুকুম ফালিয়াকুল বিয়ামিনি যখন তোমাদের কোনো ব্যক্তি খাবার খেতে যায় অবশ্যই সেজন্য ডান হাতে খায় ওইদা সারিবা ফালিয়াশরাব বিয়ামিনি আর যখন পান করে অবশ্যই যেন বাম হাতে পান করে ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি কেননা শয়তান বাম হাতে খায় ওয়া ইয়াশরাবু বিশিমালিহি বাম হাতে পান করে শয়তানে কোন হাতে খায় সিগারেট যারা খায় তারা কোন হাতে খায় বোঝা গেল সিগারেট খায় যারা তারা কি আমি শয়তান বলছি না শয়তান ওদের ভিতরে ঢুকে গেছে ওদের দিয়ে শয়তান এই কাজটা করাচ্ছে হাদিসটা সহি সহি মুসলিমের পাঁচ হাজার তিনশো চুরাশি নম্বর হাদিস তিরিমিজি শরীফের এক হাজার সাতশো নিরানব্বই নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাম পরিষ্কার বলেছেন ইদা আখালা আহাদুকুম যখন তোমাদের কোনো ব্যক্তি খাবে ফালিয়াকুল বিয়ামিনি অবশ্যই যেন সে ডান হাতে খায় কোন হাতে খেতে হবে আল্লাহর নবী নির্দেশ করেছেন কেননা শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে এই জন্য আমাদের মনে রাখতে হবে শয়তান হামলা করে খাবারের মধ্যে এমনি ভাবে শয়তানের হামলা চলছে ঘুমের ভিতরে শয়তানের হামলা ঘুমের ভিতরে আবু হোরা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি আহাদ রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসা ওকাদিন যখন তোমরা এক একজন ঘুমাও তখন তোমাদের মাথার ভিতরে শয়তান ঢুকে তিনটা গিরা লাগায় মন্তর পরে গিরা লাগায় ইয়াদরিবু আলা কুল্লি উকদাতিন প্রত্যেকটা গিরায় মন্তর পরে বোঝা গেল এই যে দাগা পড়া দোগা পড়া মন্তর পড়া এগুলো কার কাজ আল্লাহ এগুলো পড়েন নাই পরিষ্কার বলা হয়েছে ফালা আসা ওকাদিন তিনটা গিরা লাগায় ইয়াদরিবু কুল্লা উকদাতিন প্রত্যেকটা গিরায় সে মন্তর পড়ে আলাইকা লাইলুন তবিলুন ফারকুদ আলাইকা লাইলুন তবিলুন ফারকুদ এক গিরা আলাইকা লাইলুন তবিলুন ফারকুদ আরেক গিরা তিনটা গিরা মারে কয়টা গিরা মারে আল্লাহ রসুল বলছেন এই মন্ত্র পরে অর্থ কি আলাইকা লাইলুন তবিল এখনো রাত্র অনেক আছে লম্বা রাত্র আছে ফারকুদ ঘুমাও বড় রাত্রে যখন উঠে যুগ পড়বে ওই গিরা লাগাই দেয় কয় যে না ঘুমাও রাত্র অনেক লম্বা আছে আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন ফাইন ইস্তাই কাজা যদি কোনো ব্যক্তি ঘুমের থেকে সজাগ হয়ে ফাজাকার আল্লাহ আল্লাহর জিকির করে দোয়া পড়ে নেয় বিসমিল্লা পড়ে নেয় এন হাল্লাত ওকদাতান একটা গিরে খুলে যায় ফাইন তাওয়াদ্দা এরপরে যদি উজু করে এন হাল্লাত ওকদাতান দ্বিতীয় গিরে খুলে যায় ফাইন সাল্লাহ এরপরে যখন সালাদ আদায় করে এন হাল্লাত ওকদাতান তৃতীয় গিরা খুলে যায় ফাসবাহা নাশীতান তিবান নফসে তখন সে সকালবেলা প্রফুল্ল মনে সকাল করে সকালবেলা উঠে ওয়াইল্লা আসবাহা খবিসান নফসে কাতলান আর যে ব্যক্তি উজু করলো না সাতটার সময় উঠলো নামাজ পড়লো না সে ব্যক্তির গিরাগুলো রয়ে গেছে অলস একেবারে ঘুম ঘুম ভাব শয়তানে পেশাব করেছে সেগুলো নিয়ে উঠছে এ হাদিসটা আছে সহি বুখারির এক হাজার একশো বিয়াল্লিশ নম্বর এবং তিন হাজার দুইশো উনসত্তর নম্বর হাদিস আবু দাউদের এক হাজার তিনশো আট নম্বর হাদিস এরপরে আল্লাহ রাসুল সাল্লাহাম পেশাব করার কথা আমি আন্দাজে বলি না হাদিসই আছে আর কাজে শুনেন তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আবদুল্লাহ মাসউদ থেকে বর্ণিত কলা জুকের আইন্দার নবী সাল্লাহ রজুলুন আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি প্রসঙ্গে আলোচনা করা হলো নামা লাইলাতান হাত্তা আসবাহা একেবারে রাত্রে ঘুম দিয়ে সকাল পর্যন্ত ঘুমাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যাকা রজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন এ লোকটা এমন যার দুই কানে পেশাব করেছে শয়তান তার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে হাদিসটা সহি বুখারির তিন হাজার দুইশো সত্তর সহি মুসলিমের এক হাজার আটশো তেপ্পান্ন সুনান নাসাইর এক হাজার ছয়শো সাত নম্বর এবনে মাজার এক হাজার তিনশো তিরিশ নম্বর হাদিস অনেকগুলো হাদিস সহি হাদিস আল্লাহ রসুলাম বলেছেন জাকা রজুলুন এই লোকটা হচ্ছে এমন লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে আর একটা হাদিস শুনেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আবু হরা থেকে বর্ণিত আল্লাহ রসুল বলছেন উরাহু মানামিহি তোমাদের কোন ব্যক্তি যখন ঘুমের থেকে সজাগ হবে এবং উজু করলো সালাহান সেই জন্য তিনবার নাকের মধ্যে পানি ঢুকে বের করে ইয়াস্তানসির মানে নাকের ভিতরে পানি দিয়ে বের করে কারণ কি আলা কেননা শয়তান ওর নাকের বাঁশির মধ্যে গিয়ে ঘুমায় শয়তানের ঘুমাবার জায়গা কোন জায়গায় শয়তানের ঘুমাবার জায়গা হচ্ছে মানুষের নাকের বাঁশির ভিতরে খাইসুম এই হাদিসটাও সেই হাদিস বুখারির তিন হাজার দুইশো পঁচানব্বই নম্বর হাদিস বলে দেখবেন সেই হাদিস এটা শয়তানের হামলা চলছে এবারে শয়তানের হামলা স্ত্রী সহবাসকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্বা ইবনে আব্বাস থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أتى أهله قال جنبني الشيطان وجنب الشيطان ما رزقتني فإن كان بينهما ولد لم يضره الشيطان ولم يسلط عليه আল্লাহ রসুল সাল্লাম বলছেন যখন তোমাদের কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করার যে স্ত্রীর কাছে যায় এবং এই দোয়া যদি পড়ে জান্নিবনি সেই তনা ও জান্নিবি সেই তনা মা রাজাক্তানি তাহলে ওই সহবাসের মাধ্যমে যদি কোনো সন্তান আল্লাহর পক্ষ থেকে লেখা থাকে তাহলে তার কোনো ক্ষতি হবে না লামিয়াদুর শৈতান ওয়ালাম ইউসাল্লিত আলাইহি আর এই দোয়া না পড়লে শয়তান ওখানে সে ভাগ নেয় এবং ওই সন্তান দুষ্ট হয় শয়তান তাকে গ্রাস করে নেয় সহি হাদিস হাদিসটা আছে বুখারির তিন হাজার দুইশো তিরাশি নম্বর এবং একশো একচল্লিশ নম্বর হাদিস সহি মুসলিমের তিন হাজার ছয়শো ছয় নম্বর হাদিস তিরমিজির এক হাজার বিরানব্বই নম্বর হাদিস এরকম ভাবে শয়তানের হামলা চলছে শয়তান হামলা করে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সামিত আর রুয়ামিন আল্লাহ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে অল হুলমিনার শৈতান আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে ফাইদা হালামা আহাদুকুম আল হুলমা ইয়াকরাহুহু যখন তোমাদের কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে ফালিয়াবু সুখ আনিয়াসারি সালাসান সে যেন বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করে ওয়ালিয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানি সালাসান এবং আল্লাহর কাছে তিনবার শয়তান থেকে পানা চায় আব্বাল আনজাম্বিহি আল্লাদি কান আলাইহি যে কাতে সে শুয়েছিল ওই কাত পরিবর্তন করবে হাদিসটা আছে সহি মুসলিমের ছয় হাজার ছত্রিশ নম্বর হাদিস এবং সাত হাজার পাঁচ নম্বর হাদিস বোঝা গেল ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যেও শয়তান হামলা করে এমনিভাবে শয়তান হামলা করে মানুষের হাই তোলার সময় হা করে যখন থাকে হাসি দেয় একটা আরেকটা হলো হাই তোলা হাই তোলে যখন তখন শয়তান হামলা করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল ওতাস ওয়াকরাহুত তাসাউব আল্লাহ তাআলা হাসি দেওয়াকে পছন্দ করেন আর হাই তোলাকে অপছন্দ করেন ফাইদা তাসাবা হাদুকুম যখন তোমাদের কোনো ব্যক্তি হাই তোলে যথাসম্ভব এটাকে বন্ধ করার চেষ্টা করবে হা হা মুখ খুলে থাকবে না হা থাকবে না অনেক মানুষ এগুলো খেয়াল করে না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফাইন্নামা দা আলিকুম মিনা শৈতান ইয়াদহাকু মিনহু এটা শয়তান থেকে হয় শয়তানেতে হাসে সহি বুখারির তিন হাজার দুইশো উনানব্বই নম্বর হাদিস এবং ছয় হাজার দুইশো তেইশ নম্বর হাদিস মিজির দুই হাজার সাতশো সাতচল্লিশ নম্বর হাদিস আবু দাউদের পাঁচ হাজার ত্রিশ নম্বর হাদিস বোঝা গেল শয়তান হামলা করছে ঘুমের মধ্যে শয়তান হামলা করে সহবাসকালে শয়তান হামলা করে স্বপ্নের মধ্যে শয়তান হামলা করে হাই তোলার সময় এবারে শয়তান হামলা করে মানুষের রগে রগে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কানান নবী সাল্লাহ আলাইসাল্লাম ফিল মসজিদে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে ছিলেন ওয়াইন্দাহু আজওয়াজুহু আল্লাহর নবীর বিবিরাও মসজিদে ছিল বোঝা গেল মহিলারাও মসজিদে আসত আল্লাহ নবীর বিবিরাও মসজিদে আসতেন মহিলারা মসজিদে আসতে পারবে আমাদের দেশে মহিলাদেরকে মসজিদে যাওয়া কত যে পাপ মনে করে আল্লাহ জানেন আল্লাহর রসুল সাল্লাম বলেছেন ইমা আল্লাহি তোমরা আল্লাহর বান্দি মেয়ে লোকদেরকে যেতে বাধা দিও না এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওদেরকে জুমার দিন ঈদের সালাতে হাজির হতে বলো এমনকি ঈদের সালাত সম্পর্কে হাদিস দেখবেন আল্লাহ রসুল বলেছেন মহিলারা প্রশ্ন করেছে আমাদের কেউ যদি হায়েজ অবস্থায় থাকে নাপাক অবস্থায় থাকে তাহলে কেমনে করব আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তারপরও যাবে দোয়ায় অংশগ্রহণ করবে খুদ্া শুনবে তবে সালাতের সময় আলাদা থাকবে এত গুরুত্ব দিয়েছেন এক মহিলা প্রশ্ন করেছেন ইয়া রাসুলাল্লাহ ঈদের সালাতে যেতে আমার তো পর্দার দরকার আমার তো ওড়না নেই পর্দা নেই আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যার বেশি আছে তার থেকে ধার নাও এত গুরুত্ব দিয়েছেন মহিলাদেরকে আজকে মহিলাদেরকে মসজিদে যাওয়ার সুযোগ না দেওয়ার কারণে মহিলারা মেলায় যায় আর যত রকমের শয়তানিয়া দুষ্টমি শিখে আসে আর পুরুষরা বুড়ো হলে পরে মস্তিদি গিয়ে দোয়া করে আল্লাহ সন্তানগুলো ভালো করে দাও সন্তান ভালো হবে থেকে তোমার স্ত্রী তোমার মেয়ে সব তুমি ছেড়ে দিয়েছ সব চলে গেছে কোথায় চলে গেছে আপনারা জানেন কোথায় যায় আপনারা দেখেছেন কি বাণিজ্য মেলায় বিভিন্ন ক্লাবে যায় এই ক্লাবগুলোতে মদ খেয়ে পুরুষ থাকে এক ক্লাবে স্ত্রী আর এক ক্লাবে মেয়ে আর এক ক্লাবে এইরকম ভাবে এই জাতিকে ধ্বংস করার জন্য নারী এবং মদের মাধ্যমে পুরা মুসলিমকে ধ্বংস করার পায়ে তারা চলছে এই আলোচনা একটু পর আসবে ইনশাল্লাহ সামনের পর্বগুলোতে শয়তানের হামলা কেবল চলছে এখন হামলা হামলার অস্ত্র কি বাঁচার উপায় কি সেগুলো আলোচনা হবে না আলোচনা হবে ইনশাআল্লাহ সেইখানে এগুলো সব আসবে শয়তানের হামলা শিরায় শিরায় আল্লাহ রাসুল সাল্লাহ মসজিদে তার স্ত্রীদের কাছে বসে আছেন ফারুখ না সব স্ত্রী চলে গেল ফাকাল আলে সফিয়া বিনতে হইয়াইন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সোফিয়া বিনতে হইয়াই নামক স্ত্রী ছিল যে তাকে বলেন তুমি একটু দাঁড়াও লা তাজিলিনি তুমি তাড়াতাড়ি যেও না হাত্তা আনসারিফা মাকা মা কি আমি তোমার সঙ্গে যাব ওয়াকানা বাইতু হাফি দারি উসামা ওর ঘর ছিল উসামার ঘরের কাছে ফকরাজান নবী সাল্লাল্লাহু সাল্লাম মাহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার স্ত্রী সফিয়া বিনতে হুয়াই তার সঙ্গে চললেন রাতের বেলায় ফালাকিয়াহু রাজুলান মিনাল আনসার এই মুহূর্তে আল্লাহর নবীর সামনে পড়লো দুজন আনসার দুজন আনসার ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা আজাজা তারা যখন দেখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলার সঙ্গে আছেন এটা দেখে তারা খুব দ্রুত চলতে শুরু করলো যেতে লাগলো অকাল আলহমান নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বিষয়টা খেয়াল করলেন এক হাদিস আছে তাহলে দাঁড়াও আসো আর রেস্তুকুমা দাঁড়াও ওখানে দাঁড়াও যেও না এরপরে বললেন দেখো এই যে মহিলা আমার সঙ্গে আছে ইন্নাহা সফিয়া বিন্তু হইয়াই এটা হচ্ছে আমার স্ত্রী সফিয়া বিন্তু হইয়াই সাহাবিরা বুঝতে পারলেন যে মানে কি এর মানে হচ্ছে এই আল্লাহর নবীকে যেন সন্দেহ করতে না পারে সেজন্য এই কাজটা করেছেন আলা সুবাহান আল্লাহ রাসুল আল্লাহ সুবাহান আল্লাহ আমরা কি আপনার ব্যাপারে সন্দেহ করবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন না তোমরা করবে না قال إن الشيطان يجري من الإنسان مجرى الدم জেনে রাখো শয়তান মানুষের রক্ত চলাচল করার স্থানে চলাচল করে রক্তের সঙ্গে চলাচল করে ইন্না শৈতান ইয়াজরি মাজরাদ দম শয়তান মানুষের রক্তের চলাচলের সঙ্গে চলাচল করে ওয়াইন্নি খাশিতু আন ইউলকিয়া ফি আনফুসিকুমা শাইআন আমি ভয় পেলাম যে শয়তান তোমাদের মনের মধ্যে কিছু ঢুকিয়ে দেয় কিনা বলবে দেখছো আল্লাহর নবী আমাদেরকে পর্দা করতে বলেন আর তিনি রাতের বেলায় বেগানা মহিলার সাথে কথা বলছেন এইরকম শয়তানে ধোকা দিবে তোমাদের মনে অপচা শুরু করবে সেই জন্য আমি তোমাদেরকে পরিষ্কার করে দিলাম এটা কোনো বেগানা মেয়ে লোক না এটা আমার স্ত্রী সফিয়া হাদিসটা আছে সহি বুখারির দুই হাজার আটত্রিশ নম্বর হাদিস এবং দুই হাজার উনচল্লিশ নম্বর হাদিস সহি মুসলিমের পাঁচ হাজার আটশো সাত পাঁচ হাজার আটশো আট এবং তিরমিজির এক হাজার একশো বাহাত্তর আবু দৌদের দুই হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস এইভাবে আল্লাহ রাসুল সালাম পরিষ্কার করে দিলেন যে শয়তান মানুষের রগে রগে চলে রক্তের সঙ্গে চলে যে কোনো জায়গায় ধোকা দিতে পারে এই জন্য আমি শয়তানের হামলা নিয়ে আলোচনা করলাম আল্লাহ সুবাহ আরো হামলা আছে এরপরে হামলার প্রক্রিয়া কি অস্ত্রগুলো কি কি অস্ত্র দিয়ে শয়তান হামলা করে এরপরে শয়তানের হামলা থেকে বাঁচার উপায় কি সে আলোচনাগুলো হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তবে দান করুন ওয়া আজমাইন Thank you.